ও আমার মুরব্বিয়ান আজম বেলাদান ইসলাম সর্বপ্রথম আমাদের মাওলা আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা রহমান রহিম মাওলা যিনি সর্বগুণে গুণী যিনি সর্বজনীন খোদা যিনি স্থির আর আমরা মখলুক সৃষ্টি অস্থির যিনি স্থায়ী আর আমরা মকলুক সৃষ্টি অস্থায়ী যিনি অসীম আর আমরা মকলুক সৃষ্টি সসীম ওই মাওলার দরবারে কালী মতো শোকরাদায় করি এই কথার উপরে আজ আল্লাহ তালা আসারের নামাজের পর মহাব্বত করি মায়া করি দয়া করে কিছু সংখ্যক মুসলমানদেরকে দিনই দাওয়াত পাওয়ার পর দুনিয়ার কাজকর্ম থেকে দূরে রাখি বিশেষ করি গুনাহর কাজ পাপের কাজ যথা গান শোনা টিভি দেখা বিসিআর দেখা তাস খেলা জুয়া খেলা জাহান নামের গড় সিনেমা হলের ভিতরে নিজের মূল্যবান হায়াত নষ্ট করা আল্লাহ তালা সব গুনাহর কাছ থেকে দূরে রাখি মাওলার ঘর বৃহস্পতির বাগান জান্নাতের পরিবেশ নৌরানি জলসা বরকতের মাহফিলে যে শরীফ হওয়ার তৌফিক আনায়ত করলেন সেজন্য আমরা আল্লাহ তালা দরবারে কালিমত শকর আদায় করি আলহামদুলিল্লাহ আমার ভাইরা ওয়াজ হওয়ার কথা ছিল রাস্তায় কিন্তু যার ওয়াজ মাহির যার উনি দৃষ্টি দিয়ে দিলেন তো আমাদের সবার মনের গতি ছিল রাস্তা হওয়া নিয়োগ ছিল কিন্তু মাওলা বলে না আমার বড় হবে আমার মাহফিলটা আমার ঘরে হোক আমরা সবাই নিয়োগ করেছি একটা আর উনি নিয়োগ করেছে আর একটা পাস করলেন কে উনি আমরা সেই আল্লাহ তালা দেখা দিলেন বন্দা তুমি অধীন আর আমি স্বাধীন তুমি যাহা চাও তাহা হয় না আর আমি যাহা চাই তাহা হয় বুজুর্গ বলেন মুক্তারুল একটা কি দেওয়া সেখানে লেখেন মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু তাজরির রিয়াহু বিমা সুফুনু নৌকাওয়ালাটা দক্ষিণ দিবে নৌকা নিবে বাতাস ফিরাইবে তো বাতাসের মালিককে আল্লাহ নৌকাওয়ালা ফেল হয়ে গেল বাতাসের মালিক পাশ হয়ে গেল তো আমাদের আমাদের কাম হবে কি উনি যাহা করে সব কাজের উপরে রাজি খুশি থাকা কারণ আমি যখন আমারও মালিক না কোনো কিছুর মালিক না প্রশ্ন করি লাভ নাই উল্টা করি লাভ নাই গরদান ঘুরাইয়া লাভ নাই উনি যাহা করে তার উপরে আমার না সাল্লাম না খোদা ইমানও এনেছি এবং আমি আত্মসমর্পণ করেছি আমি ওদিন তুমি স্বাধীন আমার কাম হলো তোমার কাজের উপরে ষোলো রাজি থাকা আর যখন আমি রাজি হব আল্লাহর উপরে আল্লাহ তালা আমার উপর রাজি হয়ে যাবে আল্লাহ তালা বলেন বন্দারে তুমি কি জানো সবসাইতে বড় নেমত কোনটা সবসাইতে বড় জিনিস কোনটা কি তুমি জানো সবসাইতে বড় নেমত হলো আমি মালিক তোমার উপর রাজি হওয়া এটা হলো সবসাইতে বড় আল্লাহ তালা বলেন ওয়ারিদোয়ানুম আকবার আমি রাজি হওয়া আমার বন্দার উপর এটা হলো সব সাইতে বড় নেমক কারণ জান্নাতের মালিক কে আল্লাহ উনি যখন রাজি হবে উনি তো নিজের ঘর থেকে আমাদেরকে বাইর করে দিবে না ঠিক না আপনি কোন ব্যক্তিকে দাওয়াত দিলেন আপনার বাড়িতে উনি আসলো আপনি কি ঘর দান ধরে বাইর করে দিবেন উনি যখন রাজি হয়ে যাবে জান্নাত থেকে উনি আমাদেরকে বাহির করবে না আমাদের কাম হলো রাজি খুশি হওয়া বৃষ্টি হয়ে গেল কেন হলো মনক্ষুণ্ণ হওয়া এটা আল্লাহ পাক গোসা হয়ে যাবে রাগ হয়ে যাবে হাদিসে আছে বন্দারে আল্লাহ তো আরেকজন নাই পৃথিবী তো আরেকটা নাই অতএব তুমি যদি আমার কাজের উপর রাজি না থাকো খুশি না থাকো তো ঠিক আছে তুমি আমার বন্দা না আর আমিও তোমার আল্লাহ না আল্লাহ আর একটা খুঁজি ন আল্লাহ আর একটা খুঁজি ন হাদিসে কুদসি আল্লাহ তালা বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى من لم يرضى بقضائي ولم يصبر على بلائي فليطلب ربا سواي من لم يرضى بقضائي আমার আদেশের উপরে আমার ফয়সালার উপরে যে বন্দা রাজি নেই সেই বন্দাকে বলো আমার পৃথিবী সারি চলে যাক এবং আমি তার আল্লাহ না সে যেন আর একটা আল্লাহ খুঁজি খুঁজিন সাহাবাই কেরাম বিদওয়ানুল্লাহি মাজমাইন ষোলো আনা রাজি ছিলেন কার উপরে তো আল্লাহ তালা বলেন তাহলে আমিও তোমাদের উপরে ষোলো আনা রাজি আল্লাহ তালা বলেন আল্লাহ আনহু আনহু রদু আনহু আমি আল্লাহ ষোলোয়ানা রাজি সম্পূর্ণ রাজি আর আমার বন্দারাও আমার উপরে পুরা রাজি পুরা রাজি দুনিয়াতে যখন রাজি থাকবো আমি আল্লাহর হুকুমের উপরে আর আমি যখন জান্নাতে যাব তো আল্লাহ তালা আমি যাহা বলবো তাহা করবে আমি যদি এখানে আল্লাহ যা বলে তা করি ওইখানে গেলে আমি যা বলি আল্লাহ তা করবে মিয়া আদিসে কোরআন শরীফের আয়াত যখন কোনো বুজুর্গ কোনো বলি কোনো নেককার বন্দা জান্নাতে যাবে বলবে আল্লাহ আমার পরিবার তো দেখি না আমার আব্বা আম্মা তো দেখতেছি না আমার বন্ধু বান্ধব তো জান্নাতে নাই আমার তো ভালো লাগে না তা আল্লাহকে বন্দা এখন তুমি কি চাও আমি চাই যে আমার পরিবার বন্ধু বান্ধবকে জান্নাতে চাই আল্লাহ তালা বলেন এখন তুমি যাহা চাও আমি তাহা করব কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন আলহাকানা বিহিম যুদ্দিয়াতাহুম ওয়ামা মা আলাতনাহুম মিন মিন আমি আল্লাহ যখন কোন অনেক কারকে জান্নাতে দেব অনেক কার বলবো আল্লাহ আমার পরিবার কোথায় বন্ধু বান্ধব কোথায় আল্লাহ বলবেন দেরি নাই তাদেরকে তোমার সঙ্গে আমি আল্লাহ মিলাই দিতেছি দেরি নাই কিন্তু তুমি আমার হুকুমের উপরে সলবানা থাকতে হবে রাজি হাদিসের মধ্যে আছে রসুল আকরম সাল্লাহাম যখন তয়েফের ময়দানে গেলেন আর বড় বড় নেতা সর্দাদেরকে বুঝাইলেন তারা বহুত কুটুক্তি বাসা দিলেন কত মারলেন দললেন কাটলেন নিজের রক্তরঞ্জিত হয়ে গেলেন নিজে তো হুজুর এক বাগানে আসি দোয়া করে মাওলা যদি তুমি রাজি থাকি ফিডা খাওয়াও তাহলে কোনো অসুবিধা নেই আর তুমি যদি রাজি না থাকি সিংহাসনে রাখো কোনো সুবিধা নেই তুমি রাজি থাকি যদি সিডা খাওয়াও কোনো অসুবিধা নাই আর তুমি যদি নারাজ হইয়া আমাকে বাসা বানাও সেখানে কোনো সুবিধা নাই সেখানে কোনো সুবিধা নাই মাওলা রাজি হইতে হবে আল্লাহ তালা বলেন বন্দা তুমি যখন আমার কাছে আসতে থাকবে আর আমি আল্লাহ তোমাকে কি বলবো এতমিনান হয়ে গেছিল নির্ভরশীল হয়ে গেছিল আমার মাওলার উপরে তুমি এখন দুনিয়ার থেকে আমার কাছে আসো আসো তুমি তুমিও রাজি আমিও রাজি তুমিও রাজি আমিও রাজি হলিফি তো জান্নাতে যাইবা কিন্তু আগে আমার বন্দার কাছে ঢুকো আমার মকবুল বান্দার বিদে সামাল হও আগে নবীদের সঙ্গে মিলি যাও আগে সোহাদায় কেরামের সঙ্গে মিলি যাও আগে সিদ্দিকিনের সঙ্গে মিলি যাও তারপরে তোমরা একসঙ্গে জান্নাতে যাইবে হ্যাঁ জান্নাতি আমার বন্দার ভিতরে ঢুকো তারপর আমার জান্নাতের মধ্যে আসো তুমিও রাজি বলেন আমিও রাজি রাজিয়াতান মানে তুমি রাজি মার্জিয়াতান মানে তোমার উপরে আমি রাজি যদিও বৃষ্টি হয়েছে আমরা মাওলার কাজের উপরে পুরো রাজি পুরো রাজি নিশাল্লাহ মাওলাও আমাদের উপরে রাজি কারণ মাওলা তো আরেকজন নাই আসে নাকি একজন আছে মাওলা আরেকজন মাওলা নাই তো আল্লাহ তালা বলেন বন্দা রাস্তা থাকিও না আমার ঘরে আসো এই জন্য আমি যে আয়াতটা পরিচিত হলো আল্লাহ পাকের ঘরের সঙ্গে সম্পর্ক আল্লাহ তালা বলেন আমার বন্দা কারা আর শৈতানের বন্দা কারা আমার বন্দা কারা আর শৈতানের বন্দা কারা রহমানের বন্দা কারা আর শৈতানের বন্দা কারা নিশ্চয় নিশ্চয় আমার ঘরকে আমার মসজিদকে আবাদ করে কারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আমাকে বিশ্বাস করেছে পরকাল বিশ্বাস করেছে যেভাবে বিশ্বাস করতে হয় ওই মোমেন ইমানদারেরাই আমার ঘরকে আবাদ করে তাহলে কি বোঝা গেল যারা আমার ঘরকে আবাদ করে না তারা কি না বলেন ইমানদার না আল্লাহর ঘর কোনটা বলেন বাইতুল্লাহ মসজিদ আল্লাহ তালা সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করি কোন গড়টা বানাইছেন নিজের গড় <laughs> তা আমার জায়গাতে আমার গড় আগা হবে নাকি তোমাদের গড় আগা হবে সর্বপ্রথম আল্লাহ পাকের জমিনে কার গড় আল্লাহর গড় আল্লাহ তালা বলেন আল্লাহ সর্বপ্রথম সারা পৃথিবীকে আমি আল্লাহ হেদায়ত দেওয়ার জন্য এই গড় থেকে বরকত সাপ্লাই করার জন্য আমার জমিনে আমার ঘর সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছি আমার গড় প্রথম আমার গড়ের সঙ্গে যার সম্পর্ক তার সম্পর্ক আমার সঙ্গে সম্পর্ক আমার সঙ্গে সম্পর্ক সারা পৃথিবী সৃষ্টি হওয়ার পরে পৃথিবী ছিল পানি তার উপর আল্লাহ তালা দিলেন জমিনকে তারপর আল্লাহ তালা সেই জমিন থেকে সর্বপ্রথম সারা পৃথিবীর মার্কাজ কেন্দ্র হলো বাইতুল্লাহ শরীফ তো সেখান থেকে মাটি উঠার পরে সারা পৃথিবীতে মাটি সরাই পড়েছে প্রথম আমার গড় আমার গড়কে যে ব্যক্তি আবাদ করে সে আমার বন্দা আমার গড়কে যে ব্যক্তি আবাদ করে না সে আমার বন্দা না শয়তানের বন্দা সিনেমা হল আবাদ করে কারা হ্যাঁ শয়তানেরা মুসলমান সিনেমা হল ভর্তি কেমন ভিড়াবিড়ি কেমন জাম নিঃশ্বাস করে না সব শতকরা পাঁচানব্বই বাঘ মুসলমানের ছেলে হিন্দুর ছেলে নাই পাঁচানব্বই বাঘ মুসলমানের ছেলে আল্লাহর গড়কে খালি রাখি সিনেমা হলকে আবাদ করতে গেছে অমিয়া আরো দুঃখের কথা বহুত বাইতুল্লাহ আছে মসজিদ আছে ইমাম সাহ নাই ইমাম সব থাকলে তার বেতন নাই বেতন থাকলে কিন্তু উসুল নাই উসুল থাকলে কম আসে না বোধ গোর আসে না মনে কষ্ট আনবেন না ব্যথা আনবেন না অলিকে শ্রদ্ধা করি মহব্বত করি মায়া করি দয়া করি আমিও অলির মুরিদ আমার পিসাবের নাম মদানা এহসানুল হক সাহেব উনি হোসেন আহমদ মাদানির খলিফা বহুত মসজিদের মধ্যে সাধনাই বহুত মসজিদে জমা তো হয় না বহুত মসজিদের মধ্যে লাইট নাই আছে নাকি নাই বহুত মসজিদ আছে কিন্তু মাজার টাইট ফিট খুব সুন্দর খুব গিলাপ খুব সুন্দর খুব লাইট ঠিক না ভাটি কথা ভাই অলিকে সম্মান করো মহব্বত করো মায়া করো দয়া করো মুড়িদ হও কিন্তু সীমা লঙ্ঘন করিও না আল্লাহ তালা বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়ালা তাতাদুহা আমি আল্লাহ সীমা দিয়ে দিছি সীমা লঙ্ঘন করিও না সীমা লঙ্ঘনকারী আমি আল্লাহর দুশ্মন সীমা লঙ্ঘনকারী আমি আল্লাহর দুশ্মন বলেন আমরা নবীর কাছে তো ইমান আনার পরে আমরা আবার বায়াত হয়েছি আমরা আবার বায়াত হয়েছি হাতে হাতে বায়াত হওয়া শূন্য হ্যাঁ মেয়ে লোকের হাত ধরা হারাম পুরুষ লোকের হাতে হাত ধরিয়া বায়াত করা হলো শূন্য যদি সুযোগ থাকে যেন পীর সাহেবের বরকত আমার কাছে আসে আনহা বলেন আল্লাহ পাকের নবী হাজার হাজার মেয়ে লোককে মুরিদ করাইছে কিন্তু খোদার কসম কোন মেয়ে লোকেরা হাত ধরে নাই আন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت والله ما مست يد رسول الله صلى الله عليه وسلم يد امرأة قط খোদার কসম খায়া বলি আমার স্বামী আল্লাহর হাবিব হাজার হাজার মেয়েদেরকে মুরিদ করেন কিন্তু হাত ধরে নাই হুজুরের শালী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দুলাভাই একটু আমাকে খাস করে মুরিদ করান নবুল ইসলাম বলেন এই জিবি আননি এ আসমা দূর হয়ে যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও আসমা আমার লক্ষ্য মেয়েকে যেমনে মুড়িদ করাবো তোমাকে ঠিক তেমন মুড়িদ করাবো দূর হয়ে যাও আমার সামনে থেকে পর্দা করো আমার সামনে থেকে তাকে বলছে শালিকে বলছে শালিকে বলছে নবুলাস্তাম মেয়েদেরকে মুড়িদ করাইছেন জিন্দিগিতে সামনে আনেন নাই অথচ নবীর জন্য যাই ছিল কেন নবী তো আব্বা আর পৃথিবীর সমস্ত উম্মত নবীর ছেলে মেয়ে নবী আমাদের আব্বা না নবী আব্বা নবীর বিবির আমাদের আম্মা যান নবীর ছেলেরা আমাদের বাইজান নবীর মেয়ের আমাদের বনজান নবীর শ্বশুর আমাদের নানা যান ঠিক না আর নবীর মেয়ে তাদেরকে বিয়া দিছে ওরা হলো আমাদের কি দুলাভাই <laughs> ঠিক না আল্লাহ তালা বলেন ও আজুয়া জুহু উম মাহাতুহুম ও নবীর বিবিরা হলো তোমাদের মা নবী হয়ে গেলেন তোমাদের আব্বা নবীর ছেলে হয়ে গেলেন তোমাদের ভাই নবীর মেয়ে হয়ে গেল তোমাদের বোন ঠিক না নবীর শ্বশুর হয়ে গেল তোমাদের নানা আর নবীর মেয়ে যাদের থেকে সাথে দিল তারা হয়ে গেল দুলাভাই <laughs> আলী কারাম আল্লাহ আমাদের দুলাভাই ওসমান গনি আমাদের ডবল দুলাভাই ঠিক না আর বকর সিদ্দির রবি আল্লাহ তালানো আমাদের কি নানা আর অমর ফারুক রবি আল্লাহ তালানো আমাদের কি নানা নবীকে ভাই কেউ বলে না নবীকে আব্বা বলে ভাই কেউ বলে না আর ভাই যদিও বলে ইতে এমনি রক্তর ভাই ন আরবি শব্দের মধ্যে আখুন মানি ভাই আর আখুন মানি হলো অভিযানিক মতে মহব্বত এক পেটের ভাই এক বাফের বিজুর ভাই ভাই ভাই মহব্বত থাকে নবুল ইসলাম মহব্বত বুঝবার জন্য বলছেন তোমরা তোমাদের মুরব্বীদেরকে সম্মান করিও তো মুরব্বীদেরকে মুরব্বী না বলি ভাই বলছে কি বলছেন ভাই তো ভাই বলা মানে রক্তর ভাই বলা না অর্থাৎ মহব্বত মায়া দয়া আল্লাহ তালা বিভিন্ন নবীদেরকে ওই জাতির ভাই বলছেন ওয়াইজ আরসালনা আহাহুম হুদান আহাহুম সোয়াইবান এভাবে আল্লাহ তালা বলছেন নুহান আমি আল্লাহ ওই নুহ বাইকে ওনার কৌমের দিকে পাঠাইছেন সোয়াইব বাইকে কৌমের দিকে পাঠাইছি বাই কেন বলছেন মহব্বত হওয়ার জন্য বেয়াদবি না করার জন্য অথবা নসব হিসাবে ওই নবীরা ওই জাতের কি ছিল বাই ছিল বাইরা খুব খেয়াল করবেন আজ মসজিদ খালি সিনেমা হল আবা আজ মসজিদ খালি মাজার আবা মাজার আবা একশো বার জেরব করেন একশো বার জারাত করবেন আদেশে আছে পালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুমতু নাহাইতুকুম মান জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদুকুম মানিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ আমার সাহাবাই কেরাম আমি ইসলামের প্রথম জমানা জেয়ারত নিষেধ করছিলাম কেন তোমরা মূর্তি পূজা করছিলা মূর্তিকে সামনে রাখি তোমরা জেয়ারত করতে কত কথা বলতে তোমরা মূর্তিকে এখন যখন লাশ সামনে থাকবে কবর সামনে থাকবে হয়তো কোনো মুর্শেক বলতে পারে তো ইমানদার হওয়ার পরেই তো লাশকে পূজা করে বা তোমরা বলতে পারো মুসলমান হইয়া লাভ কি হইলো আমরা তো লাশকে পূজা করি এই কথা তোমাদের দিলে আসতে পারে আমি আমি নবী তোমাদেরকে নিষেধ করে দিছি যখন আস্তে আস্তে সেই মহব্বত চলে গেল এখন বললাম জেরত করো আলাফা ফাজুরুহা জেরত করো জেরত করো ফাইদা কি হবে ফাইন্নাহা তুজাহিদুকুম মানিদ দুনিয়া ওয়া তুজাক্কিরুকুমুল আখিরা আল্লাহ তাবারকালা দুনিয়ার মহব্বত কমা দিবে আর পরকাল তোমাদেরকে আল্লাহ স্মরণ করাই দিবে জেয়ারতের নিয়ম কি হাদিসে আছে লাশকে রাখতে হবে আপনি পূর্ব দিকে আপনি আসবেন এদিক থেকে পূর্ব দিক পূর্ব দিক থেকে আসে আপনি পশ্চিম দিকে দাঁড়াবেন সিনা বরাবর কারণ ইমান থাকে কোথায় সিনাতে মোনাজাত করতে মনে চা আপনি ওই লাশটাকে আবার দিয়ে দিবেন পিছনে আপনি কোন দিকে হবেন পশ্চিম দিকে এ কথা বুঝাই দেওয়ার জন্য সারা পৃথিবীর বান্দা বান্দিকে আমি লাশকে দিয়েছি আমি লাশকে সব দিয়েছি কিন্তু আমি কিছু সাবো না আমি পিস দিয়ে দিলাম আমি সাবো কার থেকে আল্লাহর থেকে যিনি লাশের মালিক যিনি আমার মালিক যিনি হায়াতের মালিক যিনি মমতের মালিক অমিয়া মুর্দার তো কবর থেকে শুনে যদি না শুনে সালাম কেন দি আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর সালাম দিছি না নিশ্চয় মুর্দা শুনছে সালাম কেন দিলাম হ্যাঁ সে জবাব দেয় জবাবটা আমাদের এই দুনিয়ার মতো জবাব না আরেক জবাব সেটা আদিসে আসে মুর্দার সিনে মুর্দার সিনে সামান্য সোয়াবকে আল্লাহ তালা ওহুদ পাহাড় পরিমাণ করে রাখেন ভাই কবরে যাওয়ার পরে বাপ সানা পানি সানা গড় সানা বাড়ি সানা টাকা সানা পোষা সানা মোমবাতি সানা শাড়ি সানা কিছু সানা কিসা সোয়াব কিসের কাঙ্গাল আন্দা কিসা আর কিছু সানা আর কিছু সানা আমার কথা নয় আল্লাহ ফাকে নবীর কথা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল মাইজিতু ফিল কবরি কাল গরিকিল মুতাগাব্বিস ইয়াং তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন মানুষ যখন কবরে দেওয়া হয় হাহাকার হইয়া থাকে যেমন যে ব্যক্তি সাগরে পড়ে গেছে কোনো একটা শুকনা দড়ি বাঁচতে চান যে ব্যক্তি সাগরে পড়ে গেছে বাদ পানি সানা কিসা শুকনা গাছ সা কোনো শুকনা বস্তু সা যে ব্যক্তি কবরে গেছে শুধু কিসা সব সার কিসা বলেন আর কিছুই সানা আর কিছু দিলে সে নাকস হয় বেজার হয় সে খুব বেশি ক্ষুণ্ণ হয় মনক্ষুণ্ণ হয় আমার যেটা দরকার সেটা আমাকে দে ঘর দরকার নাই বাড়ি দরকার নাই টাকা দরকার নাই পোষা দরকার নাই আমার মোমবাতি দরকার নাই আমার সব দরকার আমাকে সব দে বলো হুজুর আমি তো জেরত জানি না এমন কথা বলবেন না যে ব্যক্তি নামাজ জানে উনি জেয়ারত জানে আর যে ব্যক্তি নামাজ জানে না উনি জেরত জানে না হাদিস মধ্যে আছে আপনি এগারো বার কুলহলা শরীফ পড়বেন কবার একবার আল হাকুম তাকাসুর পড়বেন সুরে ফাতাহা পড়েন অন্য সুরা পড়েন সুরে ইয়াসিন পড়েন কিন্তু প্রথম নিয়ম হলো আপনি এগারো বার কুলহল্লা শরীফ পড়েন সুরে আল হাকুম তাকাসুর পড়েন আপনি তিনবার ফললেন কুলহু আল্লাহ এক খতম কোরআন শরীফ তো সব হয়ে গেল সব দিয়ে দেন সব দিয়ে দেন এগুলি দেওয়া সব অপচয় করা বেহুদে খরচ করা ঠিক না ব্যাটিক কথা হাজার হাজার গরিব না খাই মরেন হাজার হাজার হাজার গরিব পথে উলঙ্গ ওই কবরের পয়সাগুলা ওই মাজারের পয়সাগুলা আপনি যে সেখানে মধ্যে মশারি দেন মোমবাতি দেন আর কত প্রকার সাজান সে টাকা দিয়া গরিব মিসকিন ফকিরকে আপনি সাহায্য করেন না তারা তো একদম চাক্ষুষ প্রমাণ পাওয়ার পরে এমন দোয়া করবে আল্লাহ তালা সে ব্যক্তির দোয়া কবুল করে আপনার উপর বিরস্ত ওয়াজিব করে দিয়ে হাদিসের মধ্যে আছেন হাদিস শরীফ আছেন আমার যে উম্মত কোন উম্মতকে একটি মুসিবত সেই দূর করবে আমার আল্লাহ তার পরকালে লক্ষ লক্ষ মুসিবত দূর করে দিবে আচ্ছা আর আছে কি সাল্লাল্লাহু আলাইহি মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা কোন দুঃখী কোন মুসিবত ওয়ালাকে যে ব্যক্তি টাকা দিল পয়সা দিল কাপড় দিল সবর দিল আল্লাহ তাআলা বললেন গরিব যেমন খুশি হয়ে গেল আমি সেই বান্দাকে খুশি করে দেব কবরে হাসরে ফুসরাতে খুশি করে দেব খুশি করে দেব আদেশের মধ্যে আসেন আমার কোন উম্মতকে খুশি করলে সে যেন আমি নবীরে খুশি করলো আর যে ব্যক্তি আমি নবীরে খুশি করলো আমার আল্লাহরে খুশি করলো আর যে ব্যক্তি আমার আল্লাহরে খুশি করলো আমার আল্লাহ তাকে নিশ্চয় জান্নাতে দিবেন পরিষ্কার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من قضى لأحد من أمتي حاجة يريد أن يسره فقد سرني ومن سرني فقد سر الله ومن سر الله أدخله الله الجنة আমার কোন উম্মতকে খুশি করা মানে আমি নবীরে খুশি করা আর আমি নবীকে খুশি করা মানে আমার আল্লাহরে খুশি করা আমার আল্লাহরে খুশি যে ব্যক্তি করবে আল্লাহ তাকে জান্নাতে দিয়া খুশি করবে ও যদি পুত্তরে খুশি করলে বিয়স্ত পাওয়া যায় মানুষ মানুষকে উপকার করলে টাকা দিলে পয়সা দিলে সাহায্য করলে কাপড় দিলে সুবর দিলে ঘর দিলে বাড়ি দিলে তো সে ব্যক্তি জান্নাত পাবে না কি বলেন পুত্রকে খুশি করি জান্নাত পাইছে এরকম কথা হাদিসে আছে না কি বলেন হাদিসে আছে এখন মুর্দার তো কাপড় দিলে খুশি হয় না গক দিলে খুশি হয় না মোমবাতি দিলে খুশি হয় না মুর্দার তো খুশি হয় কি দিলে সব দিলে গরিব খুশি হয় টাকা দিলে পোষা দিলে টাকা এবং ঘর দিলে বাড়ি দিলে পুত্রকে পানি খাবাইছে খুশি করছেন আল্লাহ তালা বলেন আমার সৃষ্টিরে খুশি করেছো আমি আল্লাহ তোমারে খুশি করব। একটি জানাকারিনী মহিলা মুসলিম শরীফের হাদিস নির্ভুল হাদিস নিঃসন্দেহ হাদিস বাস্তব হাদিস সে জানা করি আসতেছে পানির পিপাসা কুকুর জিহবা লম্বা করে দিচ্ছে কুয়ার নিচে পানি কুকুর পানিতে নামতে থাকতেছে না জিব্বা লম্বা হয়ে গেছেন ওই মহিলা মনে করল পাপ তো বহু করেছি আজকে একটু ন্যাক কাম করি দেখি সেই সামদার মোজা খুলি ওড়নাদি বাঁধছে আর কুয়ার নিচ থেকে কুকুরকে পানি খাওয়াইছে কুকুর খুশি হয়েছে না কুকুরের মালিককে আল্লাহ তালা বললেন তুমি যদি বান্দি হইয়া আমার সৃষ্টি কুকুরকে শান্তি দিতে পারো আমি আল্লাহ হইয়া তোমার বান্দির জিন্দিগির গুণা মাফ করিয়া তোমাকে জান্নাতে দিয়ে শান্তি দিতে পারি পারি আমি قال رسول الله صلى الله عليه وسلم غفر لامرأة مومسة مرت بكلب على رأس ركي كاد يقتله اللطش فنزعت خفها فأوسقته بخمارها فنزعت له من الماء فماتت فغفر لها এই মহিলা জান্নাতটি পেয়ে গেল কোন কারণে কুত্তরে শান্তি দিয়ে তো কুত্তাকে শান্তি দিলে জান্না পাওয়া গেলে মানুষ মানুষকে শান্তি দিলে জান্না পাওয়া যাবে না আসেন বোখারে শরীফের হাদিস একটি মানুষ বাড়ির থেকে বাইরে পথের মধ্যে একটা গাছ পথের মধ্যে গাছ মানুষের চলাফেরা কষ্ট হইতেছে ওই ব্যক্তি খুব চেষ্টা করে গাছটা সরাই দিছে পথটা সাফ করে দিছে পথ সাফ করে দিছে আল্লাহ তালা বললেন তুমি যদি মানুষের পদসাপ করতে পারো আমি আল্লাহ হইয়া তুমি বৃহস্ত পাওয়ার যা বাধা ছিল সব সাফ করে দিলাম আজ হরতাল করি আজ মানুষকে কষ্ট দি গাছ দি পথে কত লক্ষ লক্ষ মানুষের কষ্ট হয় আজ ইমানের হরতাল হয় কোরআনের হরতাল হয় ভালো কথা ভালো কথা বাইরা শুধু গাছটা ছড়াই দিছে আর জান্নাত পায়ে গেছে জান্নাত কে কোন দিন কোন কাজ করি পা আমি বক্তা আমি আলেম আমি হাজি আমি গাজী আমি জান্নাত পাবো আর কোনো আওয়াম ভাই জান্নাত পাবে না এমন কোনো কথা আছে <laughs> আমি চেয়ারে বসেছি এই জন্য দামি উপরে বসেছি আর আপনার এসে বসছেন আপনারা বেদামি এমন কোনো কথা আছে <laughs> হাদিস শরীফে আছে শুধু গাছটা সরাইয়া জান্নাত পায়ে গেছে কল আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা রজুলুন বিগুসনি সাজারাতিন আলা জহরে তারিকিন ফাকাল আলা উনি হান্না হাজা আন তারিকিল মুসলিমিনা ফামা তাফাগফির আলা শুধু রাস্তা সাফ করে জান্নাত পায়ে গেছে তো বাইরা অলিকে মহব্বত করবেন ওদের কথা মানবেন কিন্তু আপনি সীমা লঙ্ঘন করতে পারবেন না হ্যাঁ সীমা লঙ্ঘন করতে পারবেন না বলো হুজুর নবীর কবরের মধ্যে ঘর কেন আরে ভাই নবীর কবর হয়েছে পরে ঘর ছিল আগে আমাদের নবী এন্তকাল করেছে বিবি আয়সরাদি আল্লাহ আনহার হুজুরা শরীফে বিবি আয়সরাদি আল্লাহ তালানহা গৌরব করে যে আমার দশটা গুণ আছে এই দশটা গুণ পৃথিবীতে কোনো মেয়ে লোকের নাই সেটা কি যে আমাকে শাদি করার আগে আল্লাহ ফাকার হাবিব হাবিবের কাছে একটা রেশমি কাপড়ের পটু আসে আসমান থেকে আল্লাহ তালা বললেন ফেরেস্তার মাধ্যমে এটার নাম হলো আয়সা তার আব্বার নাম হলো আবু বকর সিদ্দিক ভবিষ্যতে মেয়েটা আপনার বিবি হবে বিবি আয়সা বলতেন যে আমাকে শাদি করেছে প্রেস আর সব বিবি হলো বিধবা বিবি আয়সা আল্লাহ তালানহা বলেন যে নবী আনতে কালার সময় আমার থুতু নবীর মুখের ভিতরে গেছে ওই যে মেসওয়াক করা দিছে মেসোয়াক করে আদিসে আদিসের মধ্যে আছে ওনার ভাই আব্দুর রহমান নবুল ইসলাম মেসোয়াক নিতে চায় কিন্তু হাত ভাঙ্গি পড়ে যায় অমিয়া হ্যাঁ এন্তেকালের সময় মেসোয়াক কেন এন্তেকাল করার পরে দেখা করবে কার সঙ্গে যদি ময়লা থাকে দুর্গন্ধ থাকে মাওলা কষ্ট হবে আজকে সেই দাঁতকে আমরা কত দুর্গন্ধ সেই মুখকে কত দুর্গন্ধ করতেছি নবুল মেসোয়াক বেশি করার কারণ হলো হুজুর কথা বলতেন আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতেন নবুল আসলাম ফেরস্তার সঙ্গে যে দুর্গন্ধ থাকে আল্লাহ কষ্ট পাবে ফেরস্তা কষ্ট পাবে আর সে আসে নবুল আসলাম হাসলে হুজুরের দাঁতের নূর দেওয়ালের মধ্যে পড়ত বিবি আইসার দিয়াল্লাহ তাল আনহা বলেন আমার স্বামী আমার সঙ্গে এক লেহাসে থাকলে ওহি না জ্বলতো আর কোনো বিবির সঙ্গে থাকলে ওহি না জ্বলতো না বিবি আইসার দিয়াল্লাহ তাল আনহা হুশিয়ার হও সাবধান হও অলি কাহারা অলি কারা যারা অলি হয়ে গেল ওদের কোনো চিন্তা নাই ওদের কোনো ভয় নাই তারা দুনিয়াতে আমাকে ভুলে নাই আমি আল্লাহ তাদেরকে ভুলবো না তারা যখন কবরে যাবে আমার ফেরেশ তারা হাতে দরিয়া জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দিবেন তারা চিন্তা করতে পারে আব্বা কেমন থাকবে আম্মা কেমন থাকবে পরিবার কেমন থাকবে আল্লাহ তালা বলেন আমি কি নিষ্ঠুর তুমি আমাকে বলো নাই তোমার পরিবারকে আমি আল্লাহ বলবো না <laughs> তোমার পরিবারকে আমি আল্লাহ বলবো না আমরা হয়তো উল্টে বুঝতে পারি অলি কাকে বলেন আমরা তো কি বুঝি জিন্দিগিতে গোসল করে নাই বাস করে গন্ধ করে <laughs> এই নাকের এগুলা কত লম্বা হয়ে গেছে আল্লাহ জানে এগুলা কত লম্বা হয়ে গেছে আল্লাহ জানে নাভের নিচের গুলা কত লম্বা হয়ে গেছে আল্লাহ জানে নখের ভিতরে কত নাফাক আছে আল্লাহ জানে উনি বেশি চাইতে বেশি উনি পাগল হইতে পারে পাগল হওয়া এক কথা আর অলি হওয়া আরেক কথা উনি যদি নাকি পাগল হওয়ার আগে ইমানদার থাকে ওনার ইমানের দাম হবে উনি মারা গেলে জান্নাত পাবে কিন্তু জান্নাত পাবে খাদম হিসাবে মখদুম হিসাবে না আমরা প্লেনের মধ্যে বসি কেউ প্যাসেঞ্জার হিসাবে আর কেউ খাদম হিসাবে না তো পাগলেরা ইমান অবস্থায় পাগল হয়ে গেলে আর সে পাগল অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে কিন্তু প্যাসেঞ্জার হিসাবে না কি হিসাবে খাদম হিসাবে তো পাগল হওয়া এক কথা অলি হওয়া আরেক কথা বলো হুজুর অলি কাকে বলে আমি কেন বলবো আল্লাহ তো বলবে হ্যাঁ অলি মানে কাছে যাওয়া অলি মানে কি কাছে যাওয়া ওই যে বহুত মানে আছে এক মানে আল করব কাছে যাওয়া যিনি আল্লাহ ফাক যেগুলা করতে বলছে সেগুলা করেন আর যেগুলা ছাড়তে বলছে সেগুলা ছাড়ে তারা বলা হয় অলি যদিও নাকি বা জিন্দিগিতে উনি ফু দিয়া কোনো মানুষকে মারতে পারে নাই যদিও নাকি বা উনি এখানে বসে কোনো দশ মাইল দূরের মধ্যে কোনো অলৌকিক দেখাইতে পারে নাই যদিও নাকি কোন আকাশে উঠতে পারে নাই আল্লাহ বলেন সেগুলা দরকার নাই <laughs> সেগুলা দরকার নাই আমি তো ওগুলা করিবার লাই বন্দাকে বানাই আমি তো বানাইছি আমার গোলামি করিবার লাই কি ভাই আল্লাহ বানাইছে কি আল্লাহ <laughs> ওমা খালাকুতুল আমি আল্লাহ জিন এবং ইনসানকে বানালাম আমার গোলাম বনি থাকবে মত পর্যন্ত আমার গোলামি করবে গোলামি বলা হয় যাহা করতে বলছি করা যাহা সারতে বলছি সারা তারা বলা হয় গোলামি আল্লাহ তালা বলি কারা আল্লাহ আমানু ওয়াকানু যারা ইমানদার হবে শুধু ইমান আনি বসে থাকলে হবে না ওয়া কানু ইয়াত্তাকুন পরহেজগার হইতে হবে অর্থাৎ গুনাগুলা সাজতে হবে না কামল করতে হবে আল্লাহ তালা অন্যায়ের মধ্যে বলেন ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন আমার কোনো বলি নাই আমার কোনো বলি নাই আমার বলি হলো যে পরহেজগার বন্দারা আমার বলি কারা বলেন না পরহেজগার বন্দারা কি ভাই কোন নবীকে উলঙ্গ ছিল কোন নবী কি বৃষ্টি ছিল কোন নবীর কি লেসগুলা হইত কোন নবীর নাকের ভিতরে এই কাজটা থাকতো আল্লাহ নবীরা কত সুন্দর অমিয়া যেই জমানায় যে নবী ছিল ওই নবী ওই জমানার সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে সুন্দর সুন্দর ছিল কোন নবীকে কোন কেউ আইব করবে দাগ লাগাবে আল্লাহ সহ্য করতে পারবে না মুসা আলাহি সাল্লাম উনি একা একা গোসল করতেন আর ওনার কৌমে সবাই মিলে গোসল করতেন উলঙ্গ একে অপরাধটা দেখত তো তারা কথা বানাইলো আসলে মুসাল্লাহ ইসলামের বিতর্কত দোষ আছে আমাদের সঙ্গে গোসল করলে আমরা দেখবো উনি এই সরমে গোসল করে না আল্লাহ কো আচ্ছা নবী বানাইলাম আমি আর সেই নবীর দাগ থাকবে আগ থাকবে তাহলে আমি আমার নবীকে শেষ পর্যন্ত উলঙ্গ করি দেখাবো দেখেন নবীর বদনামি আল্লাফা সহ্য করতে পারলেন না একদিন মুসাল আসলাম পাথরের মধ্যে কাপড় রাখি উনি গোসল করতে নামলেন ডুব দিছে ডুব দিয়ে উঠে দেখেছে কাপড় নাই পাথর দৌঁচতেছে নাতি জানার কিচ্ছা না বাস্তব কথা কোরআন শরীফের আয়াত সেফারের <laughs> কথা না ফুটফতের কথা না বানান্যা কথা না গাজরের কথা না উনি পুকুরের থেকে উঠে ব্যাটিস হয়ে গেলেন না জানি কত বছর পরে কাপড় পাল্লাই জানে উনি উলঙ্গ দৌড় দিছে কিন্তু বলতে পারে না ব্যাটিস হয়ে গেছে কারণ কাপড় তো এখন তো পাই গেলে বস এক মাস পরে পারা মুশকিল না উনি পানির থেকে উঠিয়া উলঙ্গ দৌড় দিছে কার ফিসে কার ফিসে পাথরের ফিসে উনি বলে ইয়া হাজুরু সাহবি ইয়া হাজিরু সাউবি ইয়া হাজিরু সাউবি এরে পাথর কাপড় দিজা কাপড় দিজা পাথর কো তোমার কথা মানি না আল্লাহর কথা মানি হ্যাঁ, পাথর কার গোলাম পাথর কার গোলাম একটা পাথর নবীর কথা মানে না নবী বড় না ওলি বড় আর এটা তো কোনো প্রশ্নের কথা নয় আমাদের আকল মোটা হয়ে গেছে বলি বলতে হয় আর কি থাকতো অলি নবীর লোক মিলবে অলি তো একজন সাবির লোক মিলতে পারবে না সারা পৃথিবীর অলিকে এক ফাল্লাই দিলে আর সব সাইতে আবনা সাহাবি ওয়াসি সাহাবি যিনি নবীর সাসাকে হত্যা করেছে ওই ওয়াসি সাহাবিকে এক পাল্লা দিলে সারা পৃথিবীর নবী অলির পাল্লা সাইতে সাহাবির পাল্লা বাড়ি হয়ে যাবে কারণ সাহাবিরা জান্নাতি কোন সাহাবি দুযোগে যাবে না এই সার্টিফিকেট দিছে কে আল্লাহ নবী আল্লাহ দিছেন নবীও দিছেন আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تمس النار مسلما رآني أو رأى من رآني ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না যে মুসলমান আমাকে দেখেছে এবং মুসলমানি অবস্থায় মারা গেছে এবং তাদেরকে যারা দেখেছে ইমান অবস্থায় মারা গেছে ইমান অবস্থায় তাদেরকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না কে বলছে এটা বলেন আল্লাহ নবী আল্লাহ নবী বলছেন একাদিশে আছে নবুল ইসলাম উদাহরণ দি বুঝা আমার সাহাবাই গ্রাম আমার উম্মতেরা লবণ সারা যেমন তরকারি বরবাদ আমার সাহাবাই গ্রামের মহব্বত সারা তোমাদের ইমান বরবাদ আর একাদিশে আছেন আল্লাহ ফাকের নবী বলেন খবরদার পালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা তাসুবু আসহাবি ফা আনফাকা মিসলা যাহাবান মা বালাগা মুদ্দাহাদিহিম ওয়ালা নসিফা খবরদার খবরদার আমার কোন সাহাবিকে সমালোচনা করতে পারবা না তোমরা যদি ওহত পাহাড় পরিমাণ স্বর্ণ দাও যাহা সব হবে আমার সাহাবি আদাসের গম দিলে তার সাইতে লক্ষ কোটি গুণ সব বেশি হবে খুব খুব বুঝবেন ওহুত পাহাড় পরিমাণ স্বর্ণ আমরা কেউ দিলে যা সব হবে আর কোন সাহাবি যদি আদাসের গম দেয় এক মুঠ সাইজ দেয় তার সাইতে লক্ষ কোটি গুণ সব বেশি হবে কেমন কথা আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহ তালা বলেন ওই দিনকে স্মরণ করো যেদিন আমি আমার নবীকে বঞ্চিত করব না আর নবীর সাথী সঙ্গীদেরকে আমি আল্লাহ বঞ্চিত করব না একাদিশা আছে যে সাহাবি যেখানে মারা যায় ওই কবরস্থানের সব ব্যক্তিকে উনি মুরিব্বি হইয়া জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ, হ্যাঁ। মক্কা মদিনা মারা গেলে খুশ নসিবের কথা মক্কা মদিনা সাহাবাই কেরাম আছে নবী তো আছে নবী তো আছে আদিশে আছে যে ব্যক্তি মক্কা মদিনার গরম সহ্য করে মক্কা মদিনার কষ্ট সহ্য করে আল্লাহ তাবারকাওয়া তাআলা তার গুনাগুলা সহ্য করিয়া জান্নাতে দিয়ে দিবে জান্নাতে দিয়ে দিবে তো লক্ষ কোটি ওলি একজন সাহাবির সমতুল্য হইতে পারবে না মুসা আলহি সালাতামের কথা কি শুনে না বলেন পাথর পাথর দৌড়ে পাথর এমন এক জায়গাতে দাঁড়াইছে যেটা রাস্তার তেমনি যেখানে ফেরাও ফেরাউন বক্ত আরো বড় বড় নেতা সালারা গপ মারে তাস খেলা জুয়া খেলা ক্যারামবোর্ড খেলা গপ মারে কথা বোঝেন নাই সাপ দোকানে বসে বসে ওর গিবত ওর শেখায়ত এই হইছে সেই হইছে আমি এই হইছি কথা বোঝেন নাই ও কি বুঝে আমি সব বুঝি যে সাপ দোকান তো কেন্দ্র সেখানে বসি বসতে তারা বসে গপ মারতেছে এই টাইমে পাথরটা দাঁড়াইছে উনি পাথরের থেকে কাপড়টা নিতেই তারা সবাই দেখি ফেলছে দেখি বলে আল্লাহ কত সুন্দর কত সুন্দর এত সুন্দর তো এই জীবন আর কোনো মানুষ নাই আল্লাহ তালা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা আযাউ মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা খবরদার মুসা আলহি সালাতামকে কৌমে যেভাবে কষ্ট দিল আমার নবী মোহাম্মদ সাল্লাহ তোমরা ওইভাবে কষ্ট দিও না খবরদার খবরদার কষ্ট দিও না আমার নবীর দাম মূসা নবীর দাম চাইতে লক্ষ কোটি গুণ বেশি মূসা নবীও দামি আমার নবীও দামি কিন্তু আমার নবী মূসা নবী চাইতে আলহিসাল্লাম চাইতে আরো লক্ষ কোটি গুণ দামি নবুল ইসলাম বলছেন যদি মুসা ইসলাম থাকতো আর আমাকে দেখতেন উনি ওনার তৌরত কিতাবকে বাদ দিয়া আমার হাতে মুড়ি হইতেন আমার মুক্তাদি হইতেন আমার উম্মত হইতেন قال رسول الله صلى الله عليه وسلم لو كان موسى عليه الصلاة والسلام حيا لما وسعه إلا اتباعي আমার অনুকরণ ছাড়া মুসা নবীও জান্নাত পাবে না যদি উনি থাকতেন আর আমাকে দেখতেন তো ভাইরা অলিকে মহব্বত করবেন শ্রদ্ধা করবেন অলি মানি পরহেজগার হওয়া অলি মানি দিনদার হওয়া অলি মানি খোদা বিরু হওয়া আজকে এত সহজ হয়ে গেল অলি অলি হওয়া এত সহজ হয়ে গেল এত সহজ হয়ে গেল ব্যবসা এত বাড়ি গেছে মরা মানুষের ব্যবসা বাড়ি গেছে জীবিত মানুষের ব্যবসা চলে মরা ব্যবসা চলেন জারত করবেন সালাম দিবেন ইসালে সব করবেন গরিব মিসকিন খাওয়াবেন এই তো কথা হয়ে গেল এই তো হয়ে গেল অপসয় করবেন না যারা অপসয় করে মাল হারাম কাজে খরচ করে তারা শয়তানের বাই তো শয়তান জাহান নামে যাবে শয়তানের বাইরে কোথায় যাবে কোরআন শরীফের আয়াত আল্লাহ তালা বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই আর শয়তান কোনোদিন মানুষকে ভালো কাজে সাহায্য করে না খারাপ কাজে সাহায্য করে আল্লাহ তালা বলেন আমার বন্দা কারা জানো আমি যখন নেমত দিই তারা খরচ করে আর খরচ করতে যাইয়া তারা কোন গুনার কাছে খরচ করে না বেশি খরচ করে না কম খরচ করে না তারা হলো আমার বন্দা কে বলছে আল্লাহ তালা নিজের বন্দার পরিচিতিতে যাইয়া মাল খরচকে দাম দিছে মাল খরচ করে তারা গুনার কাজে খরচ করে না সিনেমা হল দেনা নাটক দেনা গরুর লড়াই দেনা তাস খেলা না জুয়া খেলা না তারা লটারি খেলা না আরে বাবা রে বাবা বর্তমানে তো লটারি খেলার তুবা সবগুলা কাফারের কাম সব কার কাম সব কাফারের কাম কোরআন শরীফের আয়াত আল্লাহ তালা বলেন ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামাল খমরু নিশ্চয় শরাব কে বলতেছে ওয়াল মাইসিরু জুয়া খেলা ওয়াল আংসাবু মূর্তি পূজা ওয়াল আজলাম ও লটারি খেলা কত হলো কত হয়েছে ইন্নামাল খমরু সরাব ওয়াল মাইসিরু জুয়া খেলা ওয়াল আংসাবু মূর্তি পূজা ওয়াল আজলাম ও লটারি খেলা এগুলা কি পরিষ্কার কথা রিজিসুন এগুলা সব হলো যে নাফাক যেমন পায়খানা দলা নাফাক এগুলো যখন নাফাক এগুলা যারা করে তারাও কি নাফাক এগুলা কার কাম মিন আমালের শয়তান এগুলা হলো শয়তানের কাম যারা করে তারা হলো শয়তান কে বলতেছেন ইন্নামাল খামরু হাদিসে আসছে তারা শরাব খাবে যত সের শরাব খাবে অত সের দুযোগীদের পুষ খাওয়াবে বিগুলিত রক্ত খাওয়াবে পুষ খাওয়াবে যত সের শরাব খাবে আল্লাহ তাবারকাবা তালা অত সের অতমন গরম পানি খাবাবে কেমন গরম পানি নিষিদ্ধ দিয়া সমস্ত নারী ভূমি কলিজা সব করে যাবে এবং দুনিয়াতে শরাব খাইলে জান্নাতে শরাব হারাম হয়ে যাবে এবং হাদিসে আছে শরাব ফুর মারা গেলে দেনে ভরি গেছে মাথা ঘুরায় শরাব খাওয়া অবস্থায় মূর্তি পুজুকের সঙ্গে হাসরে যাবে মূর্তি পুজুক আমার কথা না হাদিসের কথা قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر مات لقي الله يوم القيامة كعابد وسنين কোন শরাবখোর মারা গেলে আল্লাহ তাআলা তাকে মূর্তি পূজকের সঙ্গে হাসর করাবে ওয়াল মাইসির জুয়া খেলা মাইসির মানে আসান টাকা আসো আছে আসানে যাও খুব সহজে যায় হ্যাঁ যারা জুয়া খেলা চরিত্রহীন হয় এমনকি গড়বাড়ি বেশি ফেলা এমনকি বিবির স্বর্ণ বেশি ফেলা এমনকি বিবির মহর দেনা এমনকি মারে মারে বাহরে মারে এমনকি নিজের ছেলে মেয়েকে কষ্ট দেওয়ার পরও সে জুয়া খেলা ঠিক না বাড়ি কথা জুয়া খেলায় তো কাফরেরা ওয়াল্লাং সব মূর্তি পূজা বলে হুজুর মূর্তি পূজা কি আমরা করি কি মিয়া হ্যাঁ সরাসরি মূর্তি পূজা আমরা না করলেও বিতর্গত মূর্তি পূজা করি শেখ মুজিবের পটু আনা দিয়া ফুলের মালা দিয়া সুন্দর করি মূর্তির মতো ঘরের সামনে আলাদার পটু হাসিনার পটু কেন ঠিক এরা মোর্শেকেরা মূর্তিগুলাকে ফুলের মালা দিয়া বাদ দিত তরকারা দিত মুড়ি দিত কলা দিত কেন কেন থাকবে আপনার ঘরে আমার ঘরে মক্কা থাকে না মদিনা থাকে না অমিয়া মসজিদ থাকে না বাইতুল মোকাদ্দস থাকে না আপনার ঘরে আমার ঘরে মূর্তির ফটো থাকবে কেন কেন থাকবে হাদিসে আছে বিবি আয়সারদি আল্লাহ তাল আনহা একটা পর্দা সিলাইছে আমাদের ছোট মা তো পুরোপুরি এখনো বুদ্ধি হয় নাই একটা পটু আছে পর্দা আছে হুজুর বলে আয়সা হুজুর দাঁড়ায় সেইভাবে ঘরে চৌকাট ধরি হয়তো পর্দা ছিড়বা আর না হয় আমি স্বামী তোমার ঘরে যাব না হাদিসে আছে জিব্রাই আলহি সালাম একদিন নবীকে ওয়াদা দিছেন যে আমি অমুক দিন আসবো কে অমুক দিন আসে নাই অমুক দিন না আসার পরে আরেকদিন আসে বললেন নুবুল ইসলাম বলছিলেন ভাই জিব্রাইল কেন আসেন নাই হুজুর আপনার ঘরে অমুক তারিখে কুত্তা ছিল <laughs> আমরা নবীর অলি আমরা ফেরেস্তারা যে গড়ে কুত্তে থাকে আর যে গড়ে মূর্তি থাকে আমরা যাই না <laughs> আপনি যখন কুর্তাকে সাফ করছেন পরিষ্কার করছেন আমি আসছি ও ভাই লাখপতিরা কুটিপতিরা বিদেশিরা দুবাইওয়ালারা আমেরিকাওয়ালারা শোকেস বানা পাঁচ হাজার টাকার শোকেস দশ হাজার টাকার শোকেস গড়ের মেন রুমে থাকে যেখান দিয়ে ডুবতে দেখা যায় সেই শোকেজের ভিতরে কিরকি থাকে বলেন না ইঁদুর বিড়াল কুত্তা বাঘ বাল্লুক তারপরে আরো কত প্রকারের সবগুলো হলো মোস্তেখানা আহা এক ব্যক্তি আমাকে বলে হুজুর আমার ছেলে বিদেশে যাবে আমি বললাম দোয়া করি আল্লাহ যেন ব্যাদিস না করে কারণ <laughs> বিদেশে গেলে কি যা ব্যাদিসে যা টাকা হাতে আসলে ব্যাদিস দুনিয়া হাতে আসলে ব্যাদিস পয়সা হাতে আসলে ব্যাদিস আর কাউকে মানে না টাকাই খোদা মনে করে আল্লাহ পাকের নবী বলছেন আমি গরিব হওয়াকে ভয় করি কিন্তু ধনী হওয়াকে গরিব হওয়ার সাইতে বেশি ভয় করি قال رسول الله صلى الله عليه وسلم ইন্নি আকশা আলাইকুমুল ফাকারা ওয়ালাকিন আকশা আলাইকুম মান তুবসাত আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ফাতানা ফাতানাফাসু ফিহা কামা তানাফাসু ফিহা ফাআহলাকাত কুকুম কামা আহলাকাতহুম আমি নবী বেশি ভয় করি দনকে মালকে টাকাকে পয়সাকে আগের উম্মত হালাক হয়ে গেল বরবাদ হয়ে গেল ধ্বংস হয়ে গেল মালের পিছনে থাকার কারণে আমার বয় হয় আল্লাহ তালা তোমাদেরকে মালের কারণে ধ্বংস করে দিবে আপনি দেখেন তো সিনেমা হল কারা যে গরিবেরা জুয়া খেলা কারা খেলা গরিবেরা টিভি কারা কিনে গরিবেরা বিসিআর কারা কিনে গরিবেরা শোকেজ বানাই মূর্তিগুলা রাখে গরিবেরা আল্লাহ তালা বলেন কোন জাতিকে যখন আমি আল্লাহ হালাক করে দেওয়ার খেয়াল হয় ওই জাতির ধনীদেরকে গুণার মধ্যে লাগাই দিই তারপরে আমি আল্লাহর আজাব আসে কোরআন শরীফের আয়াত আল্লাহ তালা বলেন ওয়াইজা আরাদনা আন্নুহলিকাল কোরা আমার নাম মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাদাম্মারনাহা আলাইহিম আমি যখন কোন গ্রামকে আর কোন জাতিকে ধ্বংস করার খেয়াল হয় ওই জাতির ধনীদেরকে আমি আল্লাহ গুনার মধ্যে লাগাই দিই তারপরে আপনি দেখেন তো ফেরাউন কি গরিব না ধনী নমদুদ গরিব না ধনী সাদ্দাত গরিব না ধনী এই জন্য নবুল ইসলামকে আল্লাহ তালা বলছেন আমার নবী আমি আপনাকে কি বাদশাহ নবী ডাকবো না গোলাম নবী ডাকবো কোনটা সান ফেরেস্তা দুইটা আছে নবীকে পরীক্ষা করা হইতেছে নবুল ইসলাম জিবুল ইসলাম দেখতেছে যে উনি কি মোশাওয়ারা দেয় উনি বললেন নবী দামাস থাকা ছোট হয়ে যান বাদশাহ নবী হইয়েন না গোলাম নবী হন কারণ বাদশার সম্পর্ক দেশের লগে আর গোলামের সম্পর্ক মাওলার সঙ্গে সম্পর্ক কোনটা বড় হইলো ভাই গোলামেরটা বাদশার সম্পর্ক দেশের সঙ্গে আর গোলামের সম্পর্ক আল্লাহর সঙ্গে এই জন্য আল্লাহ পাকের নবী দোয়া করতেন আল্লাহ ইন্নি আবুদুকা ওয়াবনু আব্দিকা ওয়াবনু আমাতিকা মাজিন ফিয়া হুকমুকা আয় আল্লাহ আমি তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমার আব্বা তোমার গোলাম মাওলা আমি গোলামের ছেলে গোলাম আমি গোলাম আমি বন্দা আর কিছু ন আমি বন্দা এবং রসুল যত কিছু গুণের মালিক হই না কেন আমি বন্দা আমি কি বন্দা আল্লাহ নবী আরো দোয়া করেন আল্লাহ হুম্মা আল্লাহ সাদা দাগ লাগলে আমি নবীর গুনাগুলা মাওলা তুমি রহমতের পানি দ্বারা ধুই দিও নবীর কোন গুণ আছে নাকি উম্মতকে শিক্ষা দিলেন যে তোমরা দোয়া করো আল্লাহর কাছে যে আল্লাহ তালা তারা গুণাগুলা মাফ করে দেয় নবুল ইসলাম আরো দোয়া পূর্ব প্রান্ত হইতে পশ্চিম প্রান্ত যেমন দূরে শয়তান এবং গুনা যেন আমার কাছে আসতে না পারে দূরে সরাই দেন দূরে সরাই দেন সাহাবায়ে বলছে নবী শতান কি আমরা সঙ্গ থাকে সদন আমাদের সঙ্গে থাকে আপনার সঙ্গে থাকে না আল্লাহ ফাকের নবী বলেন আমার সাহাবাই কেরাম শতান আমার সঙ্গ থাকে তোমাদের সঙ্গ থাকে বেশ কম আছে ওয়ালা আনানি আলাইহি আও আমার শয়তান আমার কাছে থাকে বটে কিন্তু আমার কাছে আত্মসমর্পণ করেছে হারি মানি গেছে আমি আমার শয়তানকে মুসলমান বানাই দিয়েছি আমার শয়তান কোনোদিন আমার হাতে গুণা করাইতে পারবে না সগিরা কবিরা কোনো গুণা করাইতে পারবে না আমার শয়তানকে আমি ফেল করে দিছি বাইরে এটা কার ঘর কার ঘর আল্লাহর ঘর হাদিসে আছে আমার ঘরে যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ তারা হুরা করবে আমি আল্লাহ তাকে জান্নাতের দেওয়ার জন্য হুরা করবো হাদিসে আছে যে ব্যক্তির সবসময় পিছনের কাতারে নামাজ পড়ে আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে পিছনে দেব একাদেশে আছে প্রথম রহমত নাজল হয় ইমাম সাহেবের মাথার উপরে তারপর রহমত নাজল হয় তার পিছনে যে ব্যক্তি আছে হাদিসে আছে আমার কোন বন্দা আমার ঘরে আসলে আমি আল্লাহ মেজবান আমার বান্দা মেহমান <laughs> আমার আমরা কার মেহমান قال رسول الله صلى الله عليه وسلم المساجد আল্লাহ তাআলা বলছেন قال الله تبارك وتعالى المساجد بيتي من دخلها فهو ضيف لي وانا مضيف له সব মসজিদগুলা হলো আমার ঘর আমার ঘরে যিনি যাবে উনি হবে মেহমান আর আমি আল্লাহ হব যে মেজবান বলে হুজুর খানা কই মেহমান তো খানা পা হ্যাঁ সারা নাস্তা পা সব তো আল্লাহ এখানে মেহমানদারি আলোক হবে হাদিসে আছে যে ব্যক্তি অজুর সহিত বসে থাকবে কার ঘরে আল্লাহর ঘরে দোয়া না ফরুক তসবি না ফরুক কোরআন না ফরুক জিকির না ফরুক শুধু অজুর সহিত বসে থাকবে ফেরেস্তারা কি বলে আল্লাহ তোমার বান্দা তোমার ঘরে বসে তুমি মেহমানদারি করো আল্লাহ তালা বলেন আমার ফেরেস্তারা অজু থাকা পর্যন্ত আমার বান্দা আল্লাহ তিনটা দোয়া করিবে কটা তিনটা ভাই দেখবেন সিনেমা হলে গেলে দোয়া পাওয়া জানা চার দোয়ানে বসে গপ মানলে দোয়া পাওয়া জানা তাস খেলাতে বসলে দোয়া পাওয়া জানা আর মসজিদে বসে থাকলে দোয়া দূর তসবির না ফেললেও কটা দোয়া পাওয়া যায় আর দোয়া করে কারা ফেরেস্তারা হ্যাঁ কি দোয়া করে আল্লাহ আয় আল্লাহ তোমার বন্দার জীবনের গুণাগুলা মাফ করে দাও হ্যাঁ, এক দোয়া আরেক দোয়া কি আল্লাহ গুনা তো মাফ করে দিলা সব তো নাই আল্লাহ হাম হু গুনা গুনাগুলাকে সব দি বদলাই দ কদোয়া হলো দু দোয়া তিন নম্বর দোয়া হলো আল্লাহ আলাইহি খোদা তোমার বান্দা তোমার ঘরে ফিরেছে তুমি বান্দার দিকে ফিরো এই তিনটা দোয়া করে এই তিনটা দোয়া করে বাইরা দড়ি বাইরা টাকাওয়ালা বাইরা পয়সাওয়ালা বাইরা বাহাদুরি করবেন না গৌরব করবেন না দিনের সঙ্গে লাগি থাকবেন গ্রামের সঙ্গে লাগি থাকবেন হাদিসের সঙ্গে লাগি থাকবেন আরে যে ব্যক্তি মসজিদ সাফ করে তার কি দাম জানেন মিয়া হাদিসের মধ্যে আছে কালা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা আল্লাহ পাকের নবী বলেন মান আখরাজা আজাম মিনাল মাসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল আমার আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি মাওলার গড় সাফ করবে আল্লাহ তালা বলেন আমি তার জন্য বৃহস্তর মধ্যে ঘর বানাবো আমার ঘর সাফ করছো তার জন্য ঘর বানাবো বহারে শরীফের হাদিস এক মহিলা মুসিদ সাফ করতো মারা গেছে রাত্রে কারাম নবীকে সংবাদ না দিয়া ওই মহিলাকে দাফন কাফন করি ফেলাইছেন নবুল ইসলাম দিনের বেলা বললেন ওই মহিলাটি কোথায় হুজুর তো মারা গেছে উনি তো মারা গেছে হুজুর বললেন আমারে বললেন না আপনার কষ্ট হবে রাত্রের বেলা হুজুর বললেন আমার সাহাবিরা আমি দেখতেছি ওই মহিলা জান্নাতের বাগানে বেড়াইতেছে অমিয়া কি মনে করেছেন কি মনে করেছেন আল্লাহর সঙ্গে লাগি থাকলে ইজ্জত আল্লাহ দিনের সঙ্গে লাগি থাকলে ইজ্জত আদেশের মধ্যে আছে আমার বান্দারা আমার বান্দারা সাক্ষী দিয়ে দ যে ব্যক্তি আমার ঘরে আসে সেই ইমানদার আর যে ব্যক্তি আমার গোস আসে না সেই বেইমান আরে হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم بشروا المسائين الى المسجد في الظلام بالنور التام হুজুর বলেন যারা রাত্রে মসজিদে আসে ওদেরকে বলে দাও রাত্র অন্ধকারে মসজিদে আসার কারণে পরকালে কোনো অন্ধকার তার সামনে রাখবো না <laughs> রাত্রে এখানে আসি গেছে বদলা হয়ে গেছে পরকাল আর কোনো অন্ধকার থাকবে না ও ভাই বাইতুল্লাহ শরীফের মধ্যে একশো বিশটা রহমত নাজল হয় কটা কটা একশো বিশটা রহমত নাজল হয় যারা তো আপ করে ওরাফা ষাটটা আর যারা নামাজ পড়ে ওরাফা চল্লিশটা আর যারা নাকি শুধু মহব্বত করি দেখি থাকে তারাফা বিশটা রহমত ওইখানে নাজল হলো এখানে হবে না কি বলেন একাদিসে আছে সব তারা যেমন আমাদের কাছে জগজগ করে সমস্ত মসজিদ গুলি আল্লাহর দরবারে ফেরেস্তার কাছে জগজগ করে আল্লাহ তালা মত পর্যন্ত মাওলার ঘরের সঙ্গে আমাদেরকে সম্পর্ক রাখার তৌফিক দান করুন ও আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন ও সাল্লাহ তালা আলা খৈর খালকিহি মোহাম্মদ ওয়ালিহি ওয়া আজমাইন يا إلهي يا إلهي মাফ করে দাও এই পাপিরে রহিম নামের বরকত ইয়া ইলাহি গোলাম নামের বরকতে পাপের গ্লানি দাও মুছে দাও পাপের গ্লানি দাও মুছে দাও তোমার পার রহমতে ইলাহি মা করে দাও এই রে রহিম নামের বরকত সারা জন ভুল করে হায় পাপ করেছি সাত সারা জনম ভুল করে হায় পাপ করেছি সাত জীবন সাঁঝে ও সুজে তাই ঝরছে আবি রাতু ক্ষমার আশায় হাত তুলেছি ক্ষমার আশায় হাত তুলেছি প্রভু তোমার দরগাতে তোমার পার রহমতে ইয়া ইলাহি মাফ করে দাও এই পাপিরে রহিম নামের বরকাতে পাহাড় সমান হোক অপরাধ তোমার দয়ার নাই তুলনা পাহাড় সমান হোক অপরাধ তোমার দয়ার নাই তুলনা নাম তো তোমার গফুর গফার অধুম বান্দারি তাই ভুল না তোমার আহে জান বিলাতে চাই যে অসীম সাহস প্রভু তোমার হে জান বিলাতে চাই যে অসীম সাহস প্রভু পাপেরও টানে মঞ্জিল হতে সরে যেন যাই না কুভু হৃদয় আমার দাও রেঙে দাও হৃদয় আমার দাও রেঙে দাও তোমার নূরে আলোতে তোমার পার রহমতে ইলাহি মাফ করে দাও এই পাপিরে রহিম নামের বরকতে পাপের গ্লানি দাও মুছে দাও তোমার पार रहमते या इलाही মাফ করে দাও এ পাপি রে রহিম নামে বরকতে আমার নামের মোহ তৃপ্তিহীন শুনি যত তত সাজাই বুকের দেরাজ তোমার কল্প ছবি দিয়ে তোমার নামে একই নেশা হে প্রিয় হজরাত তোমার নামে একই নেশা হে প্রিয় হজরাত যত চাহি তত কাঁদি যত চাহি তত কাঁদি মেটে না হসরাত আমার মেটে না হসরাত তোমার নামে একই নেশা হে প্রিয় হজরাত কোথায় আরব কোথায় হিন্দ নয়নে মোর নাই তো বোন